শেষ হল জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেটের তিন প্রতিভাবানের কণ্ঠে অডিও পরিবেশনা আকুতি অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনায় জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেট এতে কথা ও সুর দিয়েছেন এইচ এম আমানুল্লাহ কাজী জুনাইদ মহসিন কবি মিম সুফিয়ান ও আব্দুল হান্ডান ইউজেটিক্স কণ্ঠ দিয়েছেন এইচ এম আমানুল্লাহ আবদুল্লাহ আল মামুন ও মারুফ খান কৃতজ্ঞতায় শাহিন আহমদ জাকারিয়া খান হারুন রশিদ খান শাহজাহান আহমদ খালেদ আহমদ লুৎফা বেগম ও জুলফা বেগম শব্দ রিদম প্লাস উনপঞ্চাশ বাই এক পুরানাপল্টন ঢাকা আর উপস্থাপনায় ছিলাম আমি এইচ এম আমানুল্লাহ